সালাম নাজর মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লামের উপর যার তারিকায় নামাজ পড়া প্রত্যেক মুসলিমের জন্য আবশ্যক প্রত্যেক মুসলিমকে জানা উচিত যে রসুল্লাহ সাল্লামের নামাজ সালাত কেমন ছিল আমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যে বিষয়টি নিয়ে অনেকে বাড়াবাড়ি করে থাকে আজকাল ইন্টারনেটে অথবা বিভিন্ন যে প্রচার মাধ্যমগুলি রয়েছে তাতে যদিও বিষয়টি সন্ন্যতের বিষয় সন্ন্যত মানে আমাদের কাছে কোনো হালকা বিষয় নয় তবু ফরজ নয় সেটি হ্যাঁ ফরজ অজেব নয় যে বড় গুনহার বিষয় হয়ে যাবে সন্ন্যত বিষয় কিন্তু সেই সন্ন্যত নিয়ে এত তারা বাড়াবাড়ি করেছে যার ফলে এই বিষয়ে বিশেষ একটি আলোচনার প্রয়োজন বোধ করছি সেটা হচ্ছে সালাত অবস্থায় সালাতে দাঁড়ানো অবস্থায় হাত বাঁধা সালাতে তেলাওয়াতের অবস্থায় অথবা কেয়াম অবস্থায় হাত বাঁধা সম্পর্কে দুই হাত বাঁধবেন কোথায় বুকের ওপর বাঁধবেন না নাবির নিচে বাঁধবেন কোথায় হাত বাঁধবেন নাকি হাত ছেড়ে নামাজ পড়বেন যেমন মালিকিরা পড়ে থাকে প্রথম এই সম্পর্কে বলে দিই যে হাত বাধাই হচ্ছে সন্ন্যাত হাত বাধা হচ্ছে সন্ন্যাত নামাজের মধ্যে রকুন আছে যেগুলির কোনো একটি ছুটে গেলে বা ছেড়ে দিলে নামাজ হবে না রুকুনও নয় চোদ্দটি যে রুকুন রয়েছে নামাজের বেশ কিছু অজেবাত রয়েছে আটটি চোদ্দটি ছাড়া যেগুলিকে অজেবাদ বলা হয় সেগুলি অনিচ্ছাকৃত ভুলে গিয়ে ছুটে গেলে সাহসী আদি ঘাটতি পূরণ করতে হবে আর ইচ্ছা করে ছেড়ে দিলে নামাজ হবে না বা যেই রাকাতের ওই অজেবটি ছুটেছে সেই রাকাতটি হবে না বাকি যতগুলি কথা এবং কাজ রয়েছে নামাজের মধ্যে সবগুলি হচ্ছে সন্ন্যাত চোদ্দটি রুকুন আর কটি বললাম আটটি হচ্ছে ওয়াজেবাদ চোদ্দ আর আটে বাইশটি বাইশটি কাজ বা কথা বাচনিক এবাদত বা কর্মগত এবাদত হ্যাঁ এই কাজগুলি ছাড়া বা কথা ছাড়া নামাজের মধ্যে বাকি যতগুলি কাজ রয়েছে আর কথা রয়েছে সবগুলি হচ্ছে সন্ন্যত তার মধ্যে একটি হচ্ছে হাত বাঁধা হাত ছাড়া সন্ন্যত ছাড়লো হাত বাঁধলো মানে সন্ন্যত আদায় করলো ঠিক আছে না তাহলে আসল হাত বাঁধাটি হচ্ছে সন্ন্যতের বিষয় এখন হাত বাঁধবেন কোথায় নাভির নিচে না বুকের ওপর আসল হাকিকতটা যেটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত অথবা রাসোল্লাহ সাল্লা আমল দ্বারা প্রমাণিত সাহাবাই কেরামদের আমল যা ছিল তা সেটি স্পষ্ট করা আবশ্যক এই ক্ষেত্রে একটি দলিল নয় চার পাঁচটি দলিল রয়েছে এবং সবগুলি সহি অথবা হাসান কোন জৈব জাল নাই আমি আপনাদের সামনে আজকে পেশ করব প্রথম হাদিসটি আসল কিতাব হচ্ছে সহিবিনে খুজাইমা আর বলগুল মারাম যে কিতাবের দর্শ আমাদের নিয়মিত শুক্রবারে চলছে তাতেই হাদিসটি রয়েছে সেই হাদিসটা দিয়ে শুরু করি ওয়াইল বিন হুজুর রাজি আল্লাহ তালাহ থেকে বর্ণিত তিনি বলছেন সাল্লাই তো মান নবী সাল্লাহ আলী সাল্লাম নবী করিম সাল্লাহামের সাথে আমি নামাজ পড়েছি ফাওয়াদা ইয়াদাহুল ইউমনা আলা ইয়াদেহিল ইউসরা অতফার তিনি তার ডান হাত রাখলেন বাম হাতের ওপর ডান হাত রাখলেন বাম হাতের ওপর আলা সাদরি কোথায় সাদর মানে বক্ষ বুকের উপর রাখলেন বুক মানে পেট নাই আর বুক মানে নাভি নয় বুক কোথায় এই বুকের ওপর যেটাকে সাদর বলা হয় এখান থেকে শুরু করে পর্যন্ত বুক তো বক্ষের ওপর হাত রাখেন রাসুল্লাহ সাল্লাম এই হাদিসটির অবস্থা কি জানেন এই হাদিসটা সম্পর্কে কিছু আজকালকার বক্তারা জয়ীফ বলে দিয়ে চুপ কিন্তু এই হাদিস সনদ জয়ীফ না হাদিস জয়ীফ সনদ আর হাদিসে পার্থক্য আছে সনদ মানে সূত্র একটি বিষয় কয়েকটি সূত্র থেকে আসতে পারে যেমন উদাহরণস্বরূপ বলি আজকে একটা দুর্ঘটনা ঘটেছে গতকালকে ঘটেছে বাস্তব ঘটনা গতকালকে একটা লোক রাস্তা পার করছিল আর পুলিশের গাড়ি রিভার্স করে আসছিল দিল ধাক্কা পড়ে গেল অ্যাম্বুলেন্স উঠিয়ে নিয়ে গেছে ঠিক আছে না আমাদের কাছে ধরেন এই ঘটনাটি উদাহরণস্বরূপ বললি আসলো আমাদের কাছে একটা এমন সূত্র থেকে যে যাকে চেনি না এমন লোক বলল জানিও না সে সত্য কথা বলে না মিথ্যা কথা বলে বানিয়ে বলে হ্যাঁ কাউকে বদনাম করার জন্য বলে হ্যাঁ বলল আমাদের কাছে তাহলে ঘটনা সত্য হলেও আমাদের কাছে বিশ্বস্ত সূত্রে খবরটি আসেনি সেজন্য এখনো হয়তো পুরোপুরি আস্থা হয়নি ঠিক আছে এই সনদ সূত্রটা আমাদের কাছে দুর্বল এই সনদের নাম আরবিতে হচ্ছে কি জয়ীফ ঠিক না জয়ীফ আর একজন আসলো যাকে চিনি জানি বিশ্বস্ত ব্যক্তি ইমানদার ব্যক্তি আল্লাহ ভিরু ঝুটা কথা মিথ্যা কথা বলবে না তার মাধ্যমে জানতে পারলাম সে নিজেই দেখেছে অথবা কারো কাছে শুনেছে সেও বিশ্বস্ত হ্যাঁ সনদে কয়েকজন হয়তো আছে সূত্রে তাদের মাধ্যমে জানতে পারলাম ঘটনা বিশ্বাস হবে না হবে না তাহলে বলবো যে আগের সূত্রটি আমাদের কাছে হ্যাঁ, নির্ভরযোগ্য ছিল না কিন্তু এখন আমরা নির্ভরযোগ্য সূত্রে জানতে পেরেছি ঘটনা সত্য ঠিক না জি এই হাদিসটি সম্পর্কে ঠিক ওই রকমই শোনায় আপনাদেরকে এই হাদিস সম্পর্কে মজার কথা হচ্ছে যে তারা কাটাছেড়া করে বলে থাকে আল্লামা আলবানী রহমতুল্লাহ আলে যে কথাটি বলেছেন আর সহিবিনে খোজাইমার টিকাতে কথাটি মজুদ রয়েছে কালাল আলবানী আলবানী বলছেন ইসনাদহু জাইফুন এর সনদ হচ্ছে জাইফ হাদিস জাইফ বলেন কি বলেছেন সূত্র হচ্ছে জাইফ লেআনা কেন লেআনা মোয়াম্মাল্লান হুয়া ইবন ইসমাইল সৈয়ুল হেফজ কারণ এই হাদিসের সনদে মোয়াম্মাল বিন ইসমাইল একজন রয়েছে ইসমাইলের পুত্র মোয়াম্মাল এই লোকটির স্মৃতিশক্তি খারাপ ছিল স্মৃতিশক্তি দুর্বল সাইউল হেফজ মানে স্মৃতিশক্তি দুর্বল ছিল মনে রাখতে কম পারত ধরে রাখতে কম পারত তাহলে তার দিনের দিক থেকে তাকে পরেশগারির দিক থেকে ইমানদারিটা হয়তো ঠিক ছিল কিন্তু দুর্বলতা কোথায় ছিল কোয়াত হাফেজা স্মৃতিশক্তিতে দুর্বলতা ছিল সেই জন্য এর সনদটা হচ্ছে জঈফ এতটুকু বলে দিয়ে লোকজনকে ধোকা দিল যে দেখো দেখো বুকের ওপর হাত বাঁধাও জয়ীফ যেমন নাভিটা জয়ীফ বলছে এটাও জয়ীফ দিল প্রচার করে ঠিক এই করেছে কিছু লোকেরা আলমানি রহমতুল্লাহ তার সাথে সাথে বলছেন সৈয়ুল হেফজ বলার পর হাদিস সাহিহুন তবে হাদিস হচ্ছে সহি হাদিস হচ্ছে কি সনদ জয়ীফ হাদিস হচ্ছে সহি বলছেন কেন সহি গায়ের জোরে না কখনো না যা আমিন তরকিন ওখরা অন্য অন্য একাধিক সূত্র থেকে এসছে তারিখ বলেননি অন্য সূত্র সমূহ থেকে এসছে বেমানাহু এই অর্থে এই অর্থে বেশ কিছু হাদিস এসছে সনদ এসছে ওয়াফিল ওয়াজে আলা সদরে আহাদিস ও আর তার সাথে সাথে আরো বলছেন যে সিনার ওপর বুকের ওপর হাত রাখার ক্ষেত্রে আহাদিস বেশ কিছু হাদিস রয়েছে একটি হাদিস নয় বেশ কিছু হাদিস রয়েছে যেগুলি এর সাক্ষী প্রদান করে তার এর সমর্থন যোগায় সহিবনে খোজাইমার প্রথম খণ্ড দুইশো তেতাল্লিশ পৃষ্ঠা এলেন হাদিস তাহলে হাদিস কি হাদিস সহি আল হাদিস উসানি দ্বিতীয় হাদিস শোনেন মাসউদ্দিন আল্লাহ বর্ণিত কানা তিনি নামাজ পড়ছিলেন ফাওয়াদা ইয়াদাহুল ইউসরা আলাল ইউমনাহ অতপর তিনি ফাওয়াদা ইয়াদাহুল ইউসরা বাম হাত ডান হাতের উপর রেখে দিলেন কিভাবে রেখেছিলেন এরকম করে রেখে দিয়েছিলেন হ্যাঁ বাম হাত ডান হাতের রেখে ফারাহুল নবী সাল্লাম নবী সাল্লাম দেখতে পেলেন যে বাম হাত ডান হাতের উপর রেখে বসে আছে তখন নবী সাল্লাম তার ডান হাতটা নিয়ে বাম হাতের রেখে দিলেন শিখিয়ে দিলেন বাস্তবে শিখিয়ে দিলেন ডান হাত বাম হাতের ওপর রেখে দিলেন কুলতু আল্লাহ নাসন আলমানি বলছেন ইসনাদহু হাসান এর সনদ হচ্ছে হাসান কাজা কাল আল হাফিজ হাজার এইভাবেই বলেছেন হাফিজ হাজার রহমতুল্লাহ এর সনদ হচ্ছে হাসান মানে আমলযোগ্য ওয়াহু আল্লাহ শর্তে মুসলিম আর এই হাদিসটি ইমাম মুসলিমের শর্ত মোতাবেক কালান নবী নবী রহমতুল্লাহ বলছেন ইসনাদহু হন আল্লাহ শর্তে মুসলিম ইমাম ইবনে সাকান এই হাদিসটি কে তার সহি ইবনে সাকানে বর্ণনা করেছেন এই যে হাতের ওপর হাত রাখলেন হাত কতটা হাত কতটা এটা আরো হাদিসগুলি আসবে সবগুলির পরে বলতে পারতাম এখনই বলি হাত কোনখান থেকে কোনখান বলা হ্যাঁ হাত শুধু এতটুকু কি এতটুকুর নাম হাত নয় হ্যাঁ এটা হচ্ছে হাতের তলা এইটুকু কাফ এটুকু হচ্ছে কাফ আর হাত হ্যাঁ গোটাটাই হাত তার মধ্যে এটা হচ্ছে জেরা জেরা হাত এটাও হাত হ্যাঁ আল্লাহ ফকরাবুল আলমিন হাত উজুর ক্ষেত্রে ধোয়ার ক্ষেত্রে বলেছে ফাকসেল ওজু হাকুম ওয়াই দিয়ে তোমাদের হাতগুলি ধৌত করো কোনখান পর্যন্ত এলাল মারাফেকে কনই সহ এই মিরফাক হচ্ছে এই যে হাড় হাড্ডি যে রয়েছে হ্যাঁ এইটা হচ্ছে এটা সহ ধৌত করো তাহলে এটাকে হাত আল্লাহ গণ্য করলেন না করলেন না যে তোমাদের হাতগুলি ধৌত করো হ্যাঁ কনই সহ তাহলে এটা হচ্ছে হাত হাতের ওপর হাত রাখলেন এখানে একটি কথা বলে দিই যে হাতের ওপর হাত যদি ঠিকভাবে রাখা হয় তাহলে নাভের নিচে কখনো নামবে না কেউ দাঁড়িয়ে একটু পরীক্ষা করেন একজন হ্যাঁ দাঁড়িয়ে পরীক্ষা করেন দেখি হাতের উপর হাত রাখেন আপনি এইভাবে হ্যাঁ তাহলে নাভের নিচে নামান তো নাভির নিচে নামালে ঝুঁকতে হবে এই ঝুঁকা ছাড়া কোনো উপায় নেই বুঝতে পেরেছেন এজন এই হাদিসটাও প্রমাণ করে যে নাভির নিচে নয় নাভির ওপরে আর সেটা হচ্ছে আলাসাদি এক হাদিস আর এক হাদিসের ব্যাখ্যা করে হাতের ওপরে হাত রেখেছেন আর সেটা ওপরে থাকতো নিচে নয় তৃতীয় হাদিস শোনাই তিনি বর্ণনা করছেন কাল কানা রসুল্লাহ ডান হাত বাম হাতের ওপর রাখতেন সুম্মা ইয়াসুদ্দ বাইনা হোমা আলা সাদরিহি আর তারপর মজবুত করে ধরতেন দুটো হাতকে একটি হাত দিয়ে আরেকটি হাতকে কোথায় আলা সাদরিহি কোথায় সিনার ওপর বুকের ওপর ওয়াহুয়াফিস সালাতে নামাজ অবস্থায় কোথায় নামাজ অবস্থায় নামাজের বাইরের কথা বলা হয়নি যে কোনো বুকে হাত দিয়ে বসে আছেন হয়তো হ্যাঁ এইরকম নামাজের ভিতরে এইভাবে সিনার ওপর হাত রাখতেন আল্লাহ নাসিম আল রহমতুল্লাহ বলছেন কুলতু আমি বলবো এই হাজা হাদিসুন মুরসালুন এই হাদিসটি হচ্ছে মুরসাল ওয়াহুয়া হাদিসুন সাহি আর এই হাদিস সাহি মুরসাল হাদিস শর্ত সাপেক্ষ আমলযোগ্য মুরসাল হাদিসের হুকুম সম্পর্কে মুস্তালাহুল হাদিস বা উসুল হাদিসের কায়দা কারণে অনেকদিন আগে আলোচনা করেছি জানি না ওই আলোচনা যদি থাকে রেকর্ডিং ভাইদের কাছে তো ঠিক আছে না হলে আর একদিন আবার ওই দশটা রিপিট করে দেবো মুরসাল হাদিসের ওপর আমল করা যাবে কি যাবে না মুরসাল হাদিস কাকে বলে প্রথম জেনে সংক্ষেপে সেটা হচ্ছে কোন তাবেই যদি বলেন তাহলে রসুল্লাহ তাউস এই যে এই হাদিসে বাস্তব প্রমাণ তাউস তাবেই কি বলছেন রাসুল্লাহ সাল্লাহ এইরকম করেছেন এরকম করেছেন তাও তো রসুলকে দেখেননি তা নিশ্চয়ই মাঝখানে কেউ তাকে বলেছে কে বলেছে সে সম্ভাবনা বেশি যে তাবেই যখন বলছেন তো সাহাবির কাছ থেকে শুনে হবেন এটাই সম্ভাবনা বেশি যদি এটা হয় তাহলে হাদিস সেই কারণ সাহাবিরা সমালোচনার ঊর্ধ্বে হ্যাঁ সাহাবিদের মধ্যে সই জয়ীফের কোন তদন্ত করার প্রয়োজন করেন আর সাহাবা তো আদুল তারা সব হ্যাঁ ন্যায়ের উপর প্রতিষ্ঠিত তারা সবাই সত্যবাদী সুতরাং সাহাবি হলে তো হাদিস সহি হয়ে গেল এখন কিছুটা সন্দেহ থাকে সম্ভাবনা থাকে যে তাবেই আবার এক তাবেই থেকে তো শুনেনি বর্ণনা করেনি যদি এই সম্ভাবনাই আর এক তাবেই থেকে যদি এই ঘটনাটা শুনে থাকে বুকের উপর হাত বাঁধার তাহলে সেই তাবেইর অবস্থা আবার কেমন স্মৃতিশক্তি ভালো ছিল কিনা হ্যাঁ তিনি বিশ্বস্ত কিনা ছিলেন কিনা এটা একটা প্রশ্ন থাকছে এই সামান্য একটু সন্দেহের জন্য এখতলাফ রয়েছে এক দল বলছে যে মুরসাল দলিল হইতে পারে না জয়ীফ হালকা জয়ীফ আর দল বলেছেন যে মুরসাল দলিল বিনা কোনো শর্তে আর দল বলছে শর্ত সাপেক্ষ দলিল তো শর্ত সাপেক্ষ দলিল এটা হচ্ছে সহি আল্লাহ আলম যে তার যদি সমর্থনে আরো হাদিস থাকে আর এর আগে হাদিস আরো দুটো পেলেন এই এর সমর্থনে বুকের উপর হাত বান আলী আলী রাজি আল্লাহ তালানো থেকে সেটা হচ্ছে মিনা সুন্নতে সুন্নত হচ্ছে ওয়াদুল কাফি আলাল কাফি হাতকে হাতের উপর রাখা কাফা আবার এটা হাতের উপর হাত রাখা তাহাতা রাতে নাভির নিচে নাভির নিচে হাদিসটা মুসনাদা আহমদ রয়েছে পৃষ্ঠা নব্বই বিরানব্বই এই হাদিস সর্বসম্মতি ক্রমে দইফ দুর্বল হাদিস কেন দুর্বল শুনেন বলছেন ওয়াহাদা সানাদুন জাইফুন এর সনদ হচ্ছে জাইফ দুর্বল ইল্লাতহু এই হাদিসের রোগ হচ্ছে আব্দুর রহমান বিন ইসহাক ওয়াসেতি আব্দুর রহমান বিন ইসাহ ইসাহের ছেলে আব্দুর রহমান ওয়াসেতের লোক ওয়াসেত এরাকের একটি শহর সেই ওয়াসেতি ওয়াহুয়াইফুন এ হচ্ছে দুর্বল এ হচ্ছে দুর্বল এমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাই এই হাদিসটি সম্পর্কে কি বলেছেন শোনেন এ হাদিস সম্পর্কে ইমাম আবু দাউদ বলছেন সামেত আহমদ বিন হাম্বাল আমি আমার ওস্তাদ চতুর্থ ইমাম চার ইমামের ইমাম আহমদ বিন হাম্বাল মহাদ্দেশ থেকে শুনেছি ইউজাইফ আব্দুর রহমান বিন ইসাক আল কুফি আল ওয়াসিতি এই আব্দুর রহমান বিন ইসাহ কুফি কুফাতে হয়তো বসবাস করতে যেন তাকে কুফিও বলা হয়েছে আর ওয়াসেতো বসবাস এই জন্য অসেতিও বলা হয়েছে তাকে দুর্বল বলতেন এমাম আহমদ বিন হাম্বালে এই বর্ণনাকারীকে দুর্বল বলেছেন কুলতো এমাম আলবান বলছেন এমাম আহমদ বিহাদিসি হাজা এই জন্য এমাম আহমদ রহমতুল্লাহ আলাই এই হাদিসটি আলী রাজি থেকে বর্ণিত আব্দুর রহমান বিন ইসাক ওয়াসেতির মাধ্যমে যে বর্ণিত হয়েছে এই হাদিসটিকে নেননি মানে এর ওপর আমল তিনি করেননি এর ভিত্তিতে তিনি নাভের নিচের ফতোয়া দেননি সুতরাং হামবেলি ভাইদেরকে জেনে রাখা উচিত যে হাত বাঁধার ক্ষেত্রে এমাম আহমদেরও মজহাব নাভির নিচে নয় যে অবহেলা করবেন হাত বাঁধার ক্ষেত্রে ফাকাল ইবনু আবদুল্লাহ ইমাম আহমদ হাম্বালের ছেলের নাম ছিল আবদুল্লাহ তিনি একজন মহাদ্দেশ ছিলেন যদিও বাপের পর্যায়ে পৌঁছিতে পারেননি কিন্তু তিনি মহাদ্দেশ ছিলেন আব্বা থেকে মুসনাদ আহমদ বর্ণনা করেছেন তো এই আবদুল্লাহ বলছেন তু আবি আমার আব্বাকে দেখেছি এজা সাল্লাহ যখন নামাজ পড়তেন আলাল রাখতেন এক হাতকে আর এক হাতের ওপর ফৌকাসুরা নাভির ওপরে নাভির ওপরে মহাদ্দেশিনিকের আমরা ফোকাহেকার নাভির ওপরে বুঝাইতে গিয়ে নাভের নিচে কে অস্বীকার করে তার মানে বুকের ওপরে তারা নাভির ওপরে মানে পেটের উপরে একটু নাভির ওপরে এরকম করে নয় বরং তারা বুকের ওপরেই বাঁধতেন এটাই হচ্ছে তারপর নাভির নিচে থেকে তো উঠে এলো কেউ যদি বলে যে না আপনি হয়তো এটা বাড়িয়ে বলছেন আমি ঠিক আছে মেনেই নিলাম তো নাভির ওপরে তা আসলো এমাম আহমদ বিন হাম্বাল তার কিতাবে এই হাদিস বর্ণিত কিন্তু হাদিস যেহেতু জৈব সেই জন্য হাদিস সংকলন করলেও সেই হাদিস আমল করেননি কার আমল করতেন ফৌকাসুরা নাভির ওপরে হাত বাঁধার প্রতি আমল করতেন এমাম নবী রহমতুল্লাহ আলাই তার প্রসিদ্ধ একটি ফিখের কয়েক খন্ডে কিতাব রয়েছে বড় কিতাব আল মজমু মজমু শারুল মহাজাব তার তৃতীয় খন্ড তিনশো তেরো পৃষ্ঠায় বলেছেন ইত্তাফাকু আলা তাজিফে হাজ আল হাদিস এই হাদিসটি নাভির নিচে হাত বাদার হাদিসটি সম্পর্কে মহাদিস ইত্তেফাক রয়েছে মানে ঐক্যমত রয়েছে ইজমা রয়েছে কেন লিয়ান্নমিন রেওয়ায়ত আব্দুর রহমান বিন ইসাক ওয়াসেতি কারণ এটি বর্ণনা করেছে একমাত্র এক সূত্র থেকে সেটা হচ্ছে আব্দুর রহমান ইসাক ওয়াসেতির সূত্র ওয়াহুয়া তাদিল আর সে জারহে তাদিল মানে সহিজইফের বিশেষজ্ঞ আলেমদের কাছে সর্বসম্মতিক্রমে সে দুর্বল সুতরাং হাদিস দুর্বল এমাম জাইলাই এমাম জাইলাই কিন্তু হানাফি মহাদেশ সুডানের মানুষ ছিলেন আফ্রিকার মানুষ মজাবে তিনি হানাফি ছিলেন হানাফি মহাদেশ তিনি কি বলেছেন নাভির নিচের হাদিস সম্পর্কে শুনেন ভালো করে কমপক্ষে ঘরের কথা তো নেন ঘরের মহাদেশদের কথা তার কিতাব নাসবুর রায়া রয়েছে তার প্রথম খণ্ড তিনশো চোদ্দ পৃষ্ঠায় বলছেন যে এমাম হাকি বলেছেন তার মারিফা নামক কিতাবে লায়াসবত ইসনাদুহু এর নাভিন নিচের হাত বাদার হাদিস এর সনদ সাবেত নয় মানে সাব্যস্ত নয় আব্দুর রহমান বিন ইসাক ওয়াসেতি আব্দুর রহমান ইসাক ওয়াসেতি একাই বর্ণনা করেছেন ওয়াহুয়া মতরুকুন আরো কড়া ভাষা উচ্চারণ করেছেন কে এমাম জাইলাই হানাফি মহাদ্দেশ তিনি বলছেন ওয়াহুয়া মতরুক জয়ীফের একবারে নিম্ন শ্রেণী হচ্ছে মতরুক মানে পরিত্যক্ত সে মতরুক মানে যাকে ছেড়ে দেওয়া হয়েছে যাকে নেওয়াই হয়নি যার হাদিসই নেওয়া হয়নি মতরুক পরিত্যক্ত এমাম হাফিজ বিন হাজার রহমতুল্লাহ আলাই ফতুল বাড়ির দ্বিতীয় খন্ড খন্ড একশো ছিয়াশি পৃষ্ঠায় বলছেন হুয়া হাদিস জাইফুন নাবিন নিচের হাত বাঁধার হাদিস হচ্ছে দুর্বল হাদিস আল্লাহ নাসুল আলবা নিজের পক্ষ থেকে কোন কথা বললেন না আর আগের আইমারা বলেছেন হাফিজ হাজারের জামানা হচ্ছে নবম শতাব্দী আটশো বাহান্নতে ইন্তেকাল এমাম জাইলাইয়ের জামানা ওই কাছাকাছি ওই যুগের দিকে আছে হ্যাঁ? তাহলে তারা অনেক আগের আইমাইকের আমরা বলেছেন এসব কথা এমাম আহমদ বিন হাম্বাল তো চার এমামের যুগের হ্যাঁ চার ইমামের চতুর্থ ইমাম আর তিনি মহাদ্দেশ ত্রিশ হাজার হাদিস মুসনাদ আহমদে তিনি সংকলন করছেন আল্লামা তারপরে মন্তব্য করতে গিয়ে বলছেন বলছে হাদিসটা যে জয়ীফ এর আর একটা স্পষ্ট প্রমাণ শোনেন যে আলী রাজি আল্লাহ তালানোর আমলও এর বিপরীত ছিল হ্যাঁ আলী রাজি আল্লাহ তালা আনহ থেকে এর চাইতে ভালো সনদে ভালো সনদে বর্ণিত হয়েছে যে তিনি নাবির নিচে হাত বাঁধেননি কিসে বেঁধেছেন ওপরে হাত বেঁধেছেন শুনেন এখন একটা হাদিস এখানে সেটা হচ্ছে হাদিস জারির আদাব্বি আন আবিহি হ্যাঁ জারির দব্বি থেকে বর্ণনা করা হয়েছে তিনি বলছেন রায়তো আলিয়ান আমি আলী রাজি আল্লাহ তালানকে দেখেছি ইউমসেকো শেমা আলাহ বেয়ামি নেহি আল্লাহ ধরতেন তিনি বাম হাতকে বেয়ামিনী ডান হাত দিয়ে আল্লাহ রুসগে রুস হচ্ছে এটা মিফসাল এটা হচ্ছে রুস এই জায়গাটা ধরতেন ফৌকা সুররা কোথায় সুররা মানে হচ্ছে নাবি নাবির ফক মানে কি ওপরে নাবির ওপরে ধরতেন তিনি নাবির উপরে ধরতেন কে আলী রাজি আল্লাহ চতুর্থ খালিফা যিনি বর্ণনা করেছেন নাবির নিচের হাদিস তিনিও তার বিপরীত আমল করছেন জি হাদিস হাদিস সম্পর্কে বলছেন যে এই হাদিস হাজা ইসনাদুল মোহতামেল তাহসিন এই হাদিসটা হাসান হতে পারে কে বলছেন নাসিন আলবানি কত আমানতদারি তিনি একটু বাড়ি বলে দিতে পারেন যে এটা হাসান হাসান হওয়ার সম্ভাবনাই রয়েছে এটা মোহতামেল হাদিস হাসান হওয়ার সম্ভাবনা রয়েছে আর এমাম বাইহাকি থেকে নকল করেছে এমাম বাইহাকি বলছেন আন্নাহু হাসান হাদিসটি হচ্ছে হাসান আলী রাজি আল্লাহ তালান নাভির ওপরে হাত বাঁধতেন যিনি নাবির নিচের হাদিসও বর্ণনা করেছেন এটি হচ্ছে হাদিস হাসান পক্ষান্তর নাবের নিচের হাদিসটি হচ্ছে সর্বসম্মতিক্রমে জয়ীফ তারপরে সাহেব বলছেন আলী ফি মদে থেকে সূত্রে যা প্রমাণিত হয়েছে দুই হাত রাখার ক্ষেত্রে স্থানের ক্ষেত্রে সেটা হচ্ছে সিনা সেটা হচ্ছে বুক অফিজালেকা হাদিস ও কাসিরা এই মর্মে বেশ কিছু বেশ অনেকগুলি হাদিস রয়েছে আউরাদ তোহাফি তাহরিজে সেফাতি সলাত নামাজের পদ্ধতির যে সলাদ সম্পাদনের পদ্ধতিতে সেই হাদিসগুলি বিস্তারিত আমি নিয়ে এসেছি তাউস রহমতুল্লাহ আলাই যে প্রখ্যাত তাবেই তার হাদিসটা তো একটু আগে শুনলেন সে হাদিসটায় কি আছে সিনার শব্দ এসে সোম্মায়া শুদ্ধ বেইনাহম আল্লাহ সাদরিহি ওহফিসলা নামাজের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এক হাতকে আর এক হাত দিয়ে ধরে মজবুত করে ধরতেন হ্যাঁ কোথায় আলা সাদরিহি সিনার ওপর বুকের ওপর নামাজের মধ্যে আবু দাউদে হাদিসটি রয়েছে বেসনাদিন সাহিহীন আবু দাউদে আছে সনদ সহি বলছেন ওয়াহুয়া ওয়াইন কান মুরসালান যদিও হাদিসটি মুরসাল ফাহুয়া হুজ্জাতুন ইন্দা জামিল ওলামা সমস্ত আলামাদের নিকট এই মুরসাল হাদিস হচ্ছে দলিল আল্লাহ ইখতলাফে মাজাহেবিম ফুর মুরসালে যদিও মুরসাল সম্পর্কে তাদের মজাবের ইখতলাফ আছে শর্ত সাপেক্ষ নেব না দলিল বিনা শর্তে মেনে নেব না মানব না তিনটি মত আছে কিন্তু এই হাদিসটি দলিল এ হাদিসটি দলিল কারণ এর সমর্থনে হাদিস রয়েছে যেমন একটু আগে বললাম লে আন্না সাহি হুসানাদ এলাল মুরসেল যে মুরসাল বর্ণনা করেছেন তাউস তার পর্যন্ত সনদ সহি এই মাঝখানে কোনো দুর্বলতা নেই ওয়াকাত যা মসুলান মিন তরুক আর বেশ কিছু সূত্র থেকে এই হাদিসটি একেবারে সেলে এসছে নবী সাল্লাম পর্যন্ত পৌঁছিছে মুরসাল নয় যেমন ইঙ্গিত করেছি ফাকানা হুজাতান ইন্দাল জামি সুতরাং সকল আইম মাইকেরামদের নিকট এই মুরসাল হাদিসটি তাউসের কি দলিল দলিল যোগ্য তারপরে বলছেন যে এই বুকের ওপর হাত বাঁধা দিয়ে ধন্য হয়েছেন এমাম ইসহাক রহমতুল্লাহ আলাই যিনি এমাম আহমদ রহমতুল্লাহ সহপাঠী ছিলেন সেই যুগের তিনি এমাম ছিলেন এবং তার দীর্ঘদিন ধরে মজহাব ছিল তার থেকে বোঝা যায় যে এই চার মজাবে ইসলাম সীমিত নয় বরং যে কোনো বড় আলেম ফতুয়া দিয়েছে আর বড় আলেম দিনের খেদমত করেছে তার অনেক ভক্ত হয়েছে অনুসারী হয়েছে তখন ওই পথে চলতে থেকেছে আর চলতে চলতে আবার ওই ছাত্ররা তাদের ভক্তরা ধীরে ধীরে হয়তো শেষ হয়ে গেছে আর এই চার এমামের ভক্তরা থেকে গেছে আর চার চার ভাগে ভাগ করে নিয়েছে এইরকম করেছে পরে পরে এই গোড়ামিটা শুরু হয়েছে সেই জামানায় এই গোড়ামি ছিল না বরং যেমন ছাত্র তৈরি হয় ছাত্র হয়ে ওস্তাদ ওস্তাদের গবেষণাকে পছন্দ করে ওস্তাদের ইস্তেমবাদকে পছন্দ করে ওস্তাদের ফতুয়াকে পছন্দ করে এই রকম তালিকাটাই ছিল কিন্তু তকলিদ অন্ধভাবে আবু হানিফাকে মানতে হবে অথবা শাফিকে মানে সাফি হইতে হবে এমাম মালিককে মানে মালিকি হইতে হবে এমাম আহমদ হাম্বালকে মানে হাম্বেলি হইতে হবে এটা সেই জামানাতে চতুর্থ শতাব্দী পর্যন্ত ছিল না যেমন আল্লামা শাহরিউল্লাহ মহাদেশ দেহলি রহমতুল্লাহ বলছেন বলছেন আল্লামা আলবানী রহমতুল্লাহ ওয়াস আদুন্নাসি বেহাজি সুন্নতি সাহিহাতে আল ইমাম ইসহাক বিন রাহওয়াই আর এই সহি সন্ন্যত দিয়ে ভাগ্যবান হয়েছেন এমাম ইসহাক বিন রাহুয়াই রহমতুল্লাহ আলী ফাকাত জাকার আল মারওয়াজি ফিল মাসাইল ইমাম মারওয়াজি তার মাসাইল নামক কিতাবের দুইশো বাইশ পৃষ্ঠায় উল্লেখ করেছেন কানা ইসহাক ইউ তেরোবে না এমাম ইসাহ রহমতুল্লাহ আলাই আমাদেরকে বেতর পড়াইতেন ওয়ারফা ইয়াদাইহিল কোনুতে আর কোনুতে দুই হাত উঠাইতেন হাত উঠিয়ে তিনি দোয়া করতেন কোনুতে এটা ছিল তার আমল ওয়াকনত কাবলা রুকু আর রুকুর আগে কোনুত করতেন রুকুর আগে পরে ইখতলাফ রয়েছে যাই হোক রুকুর আগেও হাদিস রয়েছে আর পরেও রয়েছে কিন্তু তিনি করতেন কি তার মজাব ছিল তিনি এটাকে সহি বলতেন আর অনেক অলমারি এটাকে সহি বলেছেন যে রুকুর আগে আর হাত উঠাইতেন তিনি ও ইয়াদ আলা সদিয়েহি আও তাহতা সদিয়েইনি আর দুই হাত রাখতেন তার স্তনে সদ সদি সদি বলা স্তনকে হ্যাঁ সদর মানে হচ্ছে চেস্ট বুক আর সদি বলা হয় স্তনকে আলা সাদিয়াই দুই স্তনের উপর হাত রাখতেন মানে বুকের উপর একবার স্পষ্ট তাহলে এটা কারণ বুক তো এখান থেকে নিয়ে এখান পর্যন্ত বুক বলতে পারেন কিন্তু সাদি যখন বলবেন তোর এই জায়গায় তাই না তো সাদি দুই স্তনের ওপর অথবা তাহাতা সাদিয়াই হে দুই স্তনের নিচে খানে হাতটা রাখতেন এইখানে হাতটা রাখতেন এইভাবে হাত রেখে নামাজ পড়তেন এই সন্ন্যতের সহি সন্ন্যতের ওপর আমল করে ধন্য হয়েছেন কে বলছেন হ্যাঁ এমাম ইসাক রহমতুল্লাহ আলাই যেটা নকল করেছেন আল্লামা আলবানী রহমতুল্লাহ আলাই আলোচনা এখানে আমার বুকের ওপর হাত বাঁধা সম্পর্কে শেষ হলেও আল্লাহ পাক আলমিন যেন কোরআন হাদিস হাদিসের দলিল মোতাবেক কথা বলার তফিক দান করেন আর যদি অনিচ্ছাকৃত ভুল ভ্রান্তি হয়ে যায় তো আল্লাহ যেন মাফ করে দেন রব্বান আল্লাহ তো আখেজনা ইন্না সিনা ওয়াক্তানা আমাদের কাজ হচ্ছে চেষ্টা কর আল্লাহ আর হক পর্যন্ত পৌঁছা পৌঁছানো তোমার কাজ আল্লাহ তুমি হক পর্যন্ত সত্য পর্যন্ত সহি সন্ন্যত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করো আর যদি আমাদের অনিচ্ছাকৃত ভুল হয়ে যায় অথবা ভুলে যায় তো তুমি আমাদের পকড়াও করিও না রব্বানা আল্লাহ তু ইন্না আল্লাহ যদি ভুলে যাই অথবা ভুল করে দিয়ে অনিচ্ছাকৃত আল্লাহ তুমি পকড়াও করিও না আর ইচ্ছা করেও যদি ভুল হয় তারপরেও তোবা করছি আল্লাহ তুমি গোনা খাতা মাফ করে দাও আল্লাহ তোমার রসুলের সন্ন্যতের সাথে মহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও রসুলের সন্ন্যত মোতাবেক জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে জীবন যাপনের তৌফিক দান করো সাল্লাহ মোহাম্মদ আলহি ওসাহাবি আজমাই আর তারপর ওপরে কোন জায়গায় তো আর এক হাদিস ব্যাখ্যা করে দিয়েছে একটা না কয়েকটা হাদিস সাধারণ বুকের হাত হাদিস পেলেন সাদির হাত পেলেন বেতন নামাজে দোয়া করা কোন উৎপড়া সন্ন্যাত ওয়াজেব নয় যারা ওয়াজেবের ফতুয়া দিয়েছে ভুল ফতুয়া বরং সহি হচ্ছে সন্ন্যাত আর সন্ন্যাত মানে মাঝে মধ্যে নবী ছেড়েছেন ছেড়েছেন সুতরাং এই জন্য হারমান শরীফানে মক্কায় যদি ৩০ দিন তারাবি পড়েন দেখবেন যে দুদিন তিন দিন তো ছাড়ে তিন দিন ছাড়ে আমি গত রমজান গত রমজান অথবা তার আগে রমজানে মক্কায় চোদ্দ রমজান ছিলাম তো দেখি যেই দিন আমি তারা নসিব হয়েছে সেই দিনে আর কোনো থইল না কোনো অসুবিধা নেই মাঝে মাঝে ছাড়াটাই সোননাথ কারণ এটা সোননাথ যাতে করে মানুষ বুঝে এটা অজেব নাই ঘাটতি হলো না বরং এটাই ঠিক যে এইসব কিতাবে আকিদার কিতাব পড়ছি আহলে সোনাত জামাত আহলি সোনাত জামাত পড়ছি কিন্তু আমাদের দেশে আবার এর সাথে আহলে নামটা এসছে এই জন্য এসছে যে আহলে সন্ন্যতল জামাত নামটা ভারত বাংলাদেশ পাকিস্তানে গিয়ে অন্যরা নিয়ে নিয়েছে এখন বুঝা মুশকিল যে কোন মার্কা আলে সোননাথ বিদাতি আহলে সুন্নতল জামাত না সুন্নতি আহলে সুন্নতল জামাত বোঝা মুশকিল এই জন্য একটা নতুন নাম সেখানকার অলামাইকে আমরা নিয়েছে যে আমরা নিজেকে চিহ্নিত করার জন্য বুঝানোর জন্য যে আমরা ওই কবর মাজার পূজা করা আহলে সুন্নত নয় যারা নাম নিয়েছে কিন্তু কাজ তাদের আহলে সুন্নতের কাজ নয় বরং আমরা আহলে সুন্নতল জামাত সেই আহলে সুন্নতল জামাত যারা আহলে হাদিস নিজেদেরকে বলে থাকি কোরআন এবং হাদিসের অনুসারী এই জন্য তারা এই নামটি ব্যবহার করেছে কথা বুঝতে পেরেছেন কারণ আরো খুলে বলি ভারতে প্রথম ভারতে শুরু হয়েছে আর তারপরে বাংলাদেশ পাকিস্তান গিয়েছে ভারতে আহমদ রেজা খানের অনুসারী বেরেলবি রেজবিরা নিজেদেরকে আহলে সোনাতল জামাত বলে এবং তারা তারা এর সাথে সাথে আরো বলে সংক্ষেপে নিজেদেরকে সন্নি বলে মানে যারা কবর মাজার পূজা করবে তারাই হচ্ছে সন্নি আর বাকি যতগুলি আছে দেবন্দি হোক আর জামাত ইসলামী হোক আর তবলিগ হোক আর আহলে আদি সবগুলি হচ্ছে ওয়াহাবি তাদের কাছে দুটোই ভাগ আছে জাহেল মূর্খদেরকে আর তাদের মৌলী মোল্লাদেরকে জিজ্ঞেস করে দেখবেন সুন্নি আর ওহাবি দুটা ভাগ ওহাবি কে যে মিলাদ করে না যে কবর মাজারে যায় না চাদর চড়ায় না ফুল চড়ে না যে কবরে আজান দেয় না ইত্যাদি কবর এক কথায় কবর মাজার পূজারি নাই বেরুলবি রেজবি নাই তারা সবগুলি হচ্ছে এরা হচ্ছে ওয়াহাবি এর ওয়াহাবির মধ্যে এই সবগুলি তাদের কাছে আসে যাদের নাম বললাম বুঝছেন না তো আর ওরা হলো শুধু সন্নি যারা সমস্ত শির বিদাত করে ধর্মের নামে সমস্ত শিরিক করে ওলে হলো শুধু সন্নি আলিস আর তাদের অফিসের নাম হচ্ছে আহলে সুন্নতল জামাত যেখানে যেখানে ওদের অফিস আছে আমি নিজেও দেখেছি যে লিখা আছে দফতর আহলে সুন্নতল জামাত হ্যাঁ, বা আহলে সুন্নতল জামাতের অফিস কার অফিস বেরোলবিদের অফিস রেজবিদের অফিস বাংলাদেশ আছে না এরকম আহলে জামাত তো এই জন্য এখন যদি আহলাদিস যারা কোরআনে মহাদিস সরাসরি অনুসরণ করে তারাও যদি আহলিসুল জামাত লিখে আর বলে যে আমরা আহলিসুল জামাত ঝামেলা লেগে যাবে যে কোন আহলিসুন্নাত রে বাবা এটা বেরোলিবি আহলিসুল জামাত না আর কোন আহলিসুল জামাত সেই জন্য একটা নতুন নামের প্রয়োজন হয়েছে এই প্রয়োজনের তাগিদে আহলাদিস নামটি এসছে কিন্তু নাম থাকে আর গুণ যদি না থাকে তো এই নামের কোনো মূল্য নেই আর অনেক সময় যদি গুণ থাকে আর নাম না থাকে তো কোনো যায় আসে না আমার সংক্ষেপ কথায় আশা করি বুঝতে পারছেন যে আমার আকিদা হচ্ছে কোরআন হাদিসের আকিদা এবাদত হচ্ছে কোরআন হাদিস সম্বলিত এবাদত আর আখলাখ চরিত্র আমি গঠনের চেষ্টা করছি কোরআন এবং হাদিস মোতাবেক জীবন গড়ার চেষ্টা করছি আমার নাম যদি আহলে নাও রাখি সালাফি নাও রাখি আর এই তরিকার উপরে থাকি তো ইনশাল্লাহ তাহলে আমি হক পথে আছি হ্যাঁ বা এই বাড়াবাড়ি করবো না আর কেউ যদি নাম পাক্কা আহলে হাদিস রাখে আর আহলে সনতাল জামাত আর নামাজই ঠিক নাই বা বিদাত করে অথবা হারাম খায় হারাম কাজ করে হারাম লিপ্ত থাকে হ্যাঁ ভুল পথে চলে রসুলের তরিকায় না চলে তো হাজার হাজার এইরকম সুন্দর নাম লাগালেও কোনো কাজ আসবে না নাম কোন মানুষকে নাজাদ দেবে না নাজাদ দেবে ইমান এবং আমল বিশ্বাস আকিদা আর কর্ম নাম যাই থাক না কেন নাম যাই থাক না কেন এই জন্য সারজা দোবাই একজন ভালো দায়ী থাকেন আমি যখন দোবাই সারজা গেলাম গত বছরে তো উনি এক আলোচনায় বলেছেন যে দেখো আমাদেরকে তো নানা নাম বিদাতিরা দিচ্ছে কেউ বলছে যে আমেরিকার দালাল কেউ বলছে ইয়াহুদিদের দালাল হ্যাঁ কেউ বলছে আর কিছু কার এজেন্ট এই সব মেলা কিছু বলছে কেউ ওহাবি বলছে কেউ কি বলছে যাই বলে এমনকি যদি বলে যে ইহুদিদের আমরা এজেন্ট কিন্তু কোরআন হাদিসের পথে থাকি তাহলে যথেষ্ট কোরআনে মহাদিসের অনুসরণ করি আর নাম যদি দাও যে ইহুদিদের দালাল তাতেও যায় আসে না কোন ক্ষতি হইল আপনার নাম দেওয়া দিকে আমার কাম খারাপ হবে আমার কাম ঠিক আছে আমার আকিদ আমল ঠিক আছে রসুলের তরিকা ছাড়া আমি কোন তরিকে বুঝি না আপনি কি নাম দেবেন গাল দেন দেন আপনার আমল খারাপ করছেন আমার কি খারাপ করবেন আপনি আমার কি খারাপ করবেন আপনি বুঝতে পেরেছেন আর যদি আমার নাম অত্যন্ত সুন্দর সালাফি আর আলী হাদিস আর একেবারে মোহাম্মদী আর না ফরজ ঠিক আছে পাঁচ অক্ত ফরজ ঠিক নেই না ফজর নামাজ ঠিক আছে মোনাফিকি চরিত্র না সন্ন্যত মোতাবেক জীবনযাপন যদি খুব সন্ন্যত থাকে দু তিনটা সন্ন্যত রফায় তিনি করলেন আমিন জোরে বললেন আর কি হ্যাঁ, বয়স হয়তো পা মিলালেন হয়তো আর এই দু চারটা সন্ন্যত বিবাহের ক্ষেত্রে সুভান আল্লাহ যে বিদাত গুলি বিবাহের বিদাত বেরেলবিদের মধ্যে আছে সেগুলি আপনাদের মধ্যে আছে বউ বসিয়ে টাকা ইনকাম করছেন বউ বসিয়ে সবাইকে দেখাচ্ছেন বউ দেখতে গোটা বংশধর সব পুরুষরা গিয়ে একটা বউ দেখে আসলো অথচ নবী বলছেন যেই ছেলে বিয়ে করবে সে দেখবে কোথায় আপনি আহলে হাদিস কোথায় আপনি আহলে সন্নতল জামাত একটা উদাহরণই দিলাম এইরকম ভাবে আসলে নামে কিছু যায় আসে না আসল হচ্ছে কাজ কাজটা যদি ঠিক থাকে তাহলে নাম দেন আর না দেন নাজাত পেয়ে যাবেন আর নাম খুব সুন্দর যদি থাকে আর আকিদা আমল ঠিক না থাকে কোনদিন নাজাত পাবেন না এটা বিশ্বাস রাখতে হবে সব সময় জি তবে নামের সাথে যদি কাজ ঠিক হয় তাহলে ভালো কথা নামও ঠিক আছে আর কাজ ঠিক আছে আলহামদুলিল্লাহ যেমন নাম তেমন কাজ আমার নাম মতিউর রহমান মানে রহমানের অনুগত আমি যদি রহমানের আনুগত্য করি তাহলে তো ভালো কিন্তু মতিউর রহমান নাম আর নামাজ পড়ে না তো লাভটা কি হ্যাঁ রহমানের অনুগত রহমানের অনুগত আর না ফরমান ব্যক্তি কোনো কাজে আসবে এই নাম কোন কাজে আসবে না আবদুল্লাহ আল্লাহর বান্দা আর আবদুল্লাহ ইবাদতি করেন আল্লাহ তো এই নামে কি হবে হবে কিছু হাবিবুর রহমান আল্লাহ পাকের প্রিয় রহমানের প্রিয় আল্লাহ পাকের প্রিয় কোথায় ও তো মকজুবুর রহমান যে নামাজ পড়ে না সে হ্যাঁ যে শিরিক বিদাত করার হাবিবুর রহমান যুক্তিবাদী হ্যাঁ, কি করে কি করে ইয়ে হবে আল্লাহ হাবিব হবে কি করে আল্লাহ হাবিব হবে যদি বিদাত করে তো একটা উদাহরণ দিলাম আমি ওই ব্যক্তিকে হঠাৎ করে নামটা চলে কিন্তু আসলে কোন ব্যক্তিকে উদ্দেশ্য করা উদ্দেশ্য না উদ্দেশ্য হচ্ছে একটা উদাহরণ দেওয়া যে আপনার নাম হাবিবুর রহমান আপনার নাম মহিবুর রহমান কিন্তু আপনার বলছে না রহমানের আপনি প্রিয় নন তাহলে কোনো কাজে আসবে না নাম ওই রকমই হচ্ছে আহলে হদিস আহলে সন্নতল জামাত সালাফি যদি আকিদা এবাদাত আখলাক ঠিক থাকে তাহলে এই নাম কাজে আসবে আর যদি আকিলা আকিদা আখলাক এবাদত ঠিক না থাকে পারিবারিক জীবনে কোরআন হাদিসের আমল নেই অর্থনীতিতে কোরআন হাদিস আমল নেই তাহলে কোনো কাজে আসবে না সুতরাং আমলের গুরুত্ব দেবেন আকিদার গুরুত্ব দেবেন নবীর রাস্তায় চলার চেষ্টা করবেন নাম থাকার নাই থাক নাম নিয়ে বাড়াবাড়ি করবেন না এই রকম কিছু আমার জানা নেই তবে এই ক্ষেত্রে কেউ কেউ বলেছেন যে হাত রাখা যে যেমন আজকে পেলেন এটা রাখা আর আর হচ্ছে কবজ ধরা এটাও আছে এই ধরা এটাও আছে কিন্তু তিন আঙ্গুল দিয়ে ধরতে হবে কেমন করে ধরতে এত জটিলতা আসলে ইসলামের নেই হ্যাঁ এত জটিলতার নেই জটিলতা মানুষে পয়দা করেছে রুকু শেষ করার পরে হাত বাঁধেন তবু কোনো অসুবিধা নেন না বাঁধেন ছেড়ে দেন কোনো অসুবিধা নেই যেটা ভালো লাগে করেন এই ক্ষেত্রে কোনো স্পষ্ট সুন্নত নেই হাত বাঁধতে হবে এরকম স্পষ্ট দলিল থাকলে নিয়মিতই বাঁধতাম কিন্তু স্পষ্ট দলিল নেই এর আগে বলেছি অনেকবারই আমি বলেছি আল্লাহ আমাকে ভালোবাসছেন না ভালোবাসছেন না বুঝবেন যদি আপনি দেখছেন আমি আর সারাদিনের মধ্যে গুণা দেখতে পাচ্ছি না সারাদিনে ফরজ অজেব ছাড়িনি জামাত ছাড়িনি ফজর পড়েছি হ্যাঁ আর আমার ডিউটি ঠিক করেছি আর হারাম কাবিরা কোনো করিনি তাহলে জানবেন যে আল্লাহ ভালোবাসছেন এবং সবসময় অন্তরটাকে আল্লাহ অভিমুখী রাখবেন আল্লাহর দিকে যেন ঝাঁপিয়ে আছেন সবসময় হ্যাঁ এইরকম অবস্থা যদি কন্টিনিউ আপনি কিছুদিন করতে পারেন এমনিতে চোখে পানি চলে আসবে অন্তরটা একেবারে মোমের মতো নরম হয়ে যাবে কথা বুঝতে পেরেছেন তো এটা এটা প্রমাণ যে হ্যাঁ আল্লাহ আপনাকে ভালোবাসে গোনা করতে চেষ্টা করলে বাধা চলে আসে ভুল করতে চেষ্টা করলে ভুল থেকে আল্লাহ বাঁচিয়ে নেন এগুলো হচ্ছে আল্লাহ পাক ভালোবাসেন এর লক্ষণ অনেকে হয়তো গোনার দিকে একটু কদম উঠে গেছে কিন্তু না আল্লাহ যেতে দিল না ওইদিকে পারলো না যেতে হ্যাঁ আল্লাহ পাক ভালোবাসেন কিন্তু গোনার রাস্তা বারবার খুলে যাচ্ছে যখন তখন গুণা হয়ে যাচ্ছে মানে আল্লাহ ভালোবাসছেন না তাহলে আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারেননি কেন এত গুণা হচ্ছে আপনার কিছু লক্ষণ আছে আর আপনি বদলা বেশি সুখে খাচ্ছেন বেশি টাকা পয়সা পেয়েছেন যে জন্য আল্লাহ ভালোবাসেন না তাহলে তো ইহুদিন আসারকে আল্লাহ বেশি ভালোবাসে তাদের ঘরে বেশি পয়সা দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি পুঁজিপতি ইহুদিরা যাদের আল্লাহ পাকের গজব হয়েছে